আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়া উলমুরসলিন নবীনা মোহাম্মদ আলা আলহি ওয়াসাবি আজমাইন ওবাদ সময় দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী রচিত বয়ান এতেকাদ আহলসুল জামা আহলসুন্নতল জামাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আখরাতুরফর ইমানের বিষয়টি আলোচনা করছেন তিনি বলেছেন ওয়ানুমনু বিল বাসিক আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি গত কয়েকটি পর্বে আমরা পুনরুত্থান কেন অবশ্যম্ভাবী এবং কেন হবে এবং আল্লাহ তালা কিভাবে কত রকমে পুনরুত্থান বিষয়টি তুলে ধরেছেন কোরআনে কারিমে সেটা আমরা আলোচনা করেছি গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম একটি বিষয়ে যে পাঁচ নম্বর দলিল সেটা হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার বুকে এমন কিছু নিদর্শন দিয়েছেন যে নিদর্শনগুলি থেকে এটা প্রমাণ হয় যে অবশ্যই কেয়ামত হওয়া সম্ভব এবং মানুষ পুনর মানুষ আবার জীবিত হওয়া সম্ভব এবং সেটা হবে অবশ্যম্ভাবী এ ব্যাপারে দ্বিমত করার কিছু নেই দুনিয়াতে অনেকগুলো নিদর্শন আল্লাহ তালা দিয়েছেন গত পর্বে আমরা সর্বশেষ যে নিদর্শন উল্লেখ করেছিলাম তা হচ্ছে যে মুসা সালাতাম তার হাতে ছিল একটি মৃত লাঠি মৃত লাঠি অর্থ হচ্ছে এটা কোনো কাঁচা গাছ নয় একটা মরা গাছ একটা লাঠি সেটাকে আল্লাহ তালা জীবিত করলেন এবং সেটাকে একটি শুধু জীবিত নয় এমনভাবে জীবিত করলেন সেটা মহা সাপে পরিণত হলো এবং সেটা বড় সাপ সেটা সমস্ত ছোট ছোট সাপগুলোকে খেয়ে ফেলল এই জিনিসটা অত্যন্ত এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা যখন যেটা ইচ্ছা তিনি করতে পারেন মৃত গাছকেও তিনি জীবিত করতে পারেন এবং সেটাকে দিয়ে অনেক কিছু ঘটাতে পারেন তাহলে আল্লাহ তালা যেহেতু এই মৃতকে জীবিত করে তিনি দেখিয়েছেন দুনিয়ার বুকেই তাহলে তিনি দুনিয়ার দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার পুনরুত্থান ঘটিয়ে সেখানে সবাইকে উপস্থিত করবেন এটা কোনো দূরের বিষয় না বরং সেটা করবেন কোরআন করিম আল্লাহ তালা উল্লেখ করেছেন যে যখন মুসা আল্লাহ সাল্লাম হাতে লাঠি ছিল তো আল্লাহ তালা বললেন যে ওমা কে বিয়া মিনিকে মুসা মুসা তোমার হাতে কি কলাহি আসয়া তোয়াক্কা আলাইহা ওয়াহুসুবিহা আলা মা আরেব ওখরা আল্লাহ এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি আমার ছাগল ফালের জন্য তাদেরকে দৌড়াই তাদের জন্য পাতার ব্যবস্থা করি অন্যান্য কাজও আমার লাগে আল্লাহ তালা বললেন যে আলকে ইয়া মুসা আল মুসা তুমি এটাকে ছেড়ে দাও দেখবা কি হয় কঠিন কিছু হয়ে যাবে মুসা আল্লাহ সাল্লাতাম তার হাতে লাঠিটি ছেড়ে দিলেন সেটা ফাই আলকা মুবিন তিনি হাতের লাঠি ছেড়ে দিলেন সেটা এক বড় অজগর সাপে পরিণত হলো অজগর সাপের মতো জিনিসে পরিণত হলো এবং তা শুধু পরিণত হয় এটাই নয় আল্লাহ তা বলছেন আলকা মুসা আসাহু ফাইদাহিয়া তালকা হুমাই আফিকুন যে জাদুকররা তৎকালীন জাদুকররা যে মিথ্যা যে সমস্ত জিনিস বানিয়েছিল তার এই লাঠি সে সমস্ত জিনিসগুলো একটি একটি করে সাবার করতে আরম্ভ করলো অর্থাৎ সেটা বড় সাপ হয়ে ছোট সাপগুলোকে খেয়ে ফেললো যেভাবে সাধারণত বড় সাপগুলোকে বড় সাপগুলো ছোট সাপগুলো খেয়ে থাকে দুনিয়ার বুকে সেটাই করতে আরম্ভ করলো এটা প্রমাণ করে যে আল্লাহ তালা ইচ্ছা করলে এই মরা জিনিস যেটা কোনো সাপই ছিল না ভিন্ন জিনিস আগে কোনো সাপ ছিল না এমন না যে সাপ ছিল জীবিত করছে এটা নয় এটা নয় বরং ভিন্ন আরেকটি প্রজাতির জিনিস যেটা গাছ যেটা কখনো নড়াচড়া করতো না হ্যাঁ তার মধ্যে জীবন ছিল এটা শুকিয়ে গেছে কাঠ হয়ে গেছে সেটাকেও আল্লাহ তালা পরিবর্তন করে দিলেন সাপে এবং সেই সাপ অন্য সবগুলোকে খেয়ে ফেলতে আরম্ভ করলো তাহলে বোঝা গেল আল্লাহ তালা তিনি যেভাবে এই পুনর যেভাবে এটাকে আবার পুনর্জীবন দিয়েছেন তেমনিভাবে মানুষকেও আবার পুনরুত্থান মানুষ এবং জিন ইন্সকে এবং সমস্ত সৃষ্টিকুলকে আবার পুনরায় তিনি সৃষ্টি করে হাসার মাঠে নিয়ে যাবেন এটা অসম্ভব কিছু না দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম যে যে পাঁচ নম্বর দলের এটা যে আল্লাহ তালা দুনিয়ার বুকেই অনেক কিছু নিদর্শন দেখিয়ে দিয়েছেন যে নিদর্শনগুলো প্রমাণ করে যে অবশ্যই পুনরুত্থান ঘটবে এবং দুনিয়ার বুকে এমন কিছু নিদর্শন দেখিয়েছেন যে কিভাবে তিনি মৃতকে জীবিত করেন তা দেখিয়ে দিয়েছেন আজকে আলোচনা করতে চাই ষষ্ঠ একটি আলামত সেটা হচ্ছে ষষ্ঠ একটি নিদর্শন যেখানে আল্লাহ তালা দেখিয়েছেন যে আরেক ধরনের নিদর্শন দেখিয়েছেন যেখানে আল্লাহ তালা বুঝতে চাচ্ছেন যে যেভাবে এই কাজটি আমি করে থাকি সেভাবে তোমাদেরকে আমি আবার তোমাদেরকে জীবিত করব তিনি বলেছেন তিনি উদাহরণ দিয়েছেন যে যে সমস্ত তৃণলতা আছে যে সমস্ত গাছপালা আছে এগুলোকে আমি যেভাবে দুনিয়ার বুকে মরা মরে যাওয়ার পরে জীবিত করে থাকি তেমনিভাবে তোমাদেরকেও আবার জীবিত করব। আল্লাহ তালা বলেছেন যে ফানজুর ইলা আসার রহমতুল্লাহ كيف يحيي الأرض بعد موتها إن ذلك الله محيي الموتى وهو على كل شيء قدير সুতরাং দেখুন আপনি আল্লাহর রহমতের নিদর্শন কিভাবে কিভাবে আল্লাহ তালা তার রহমত ছড়িয়ে দেন সেটা দেখুন কাইফে ইয়াহিল্লাহুল কাইফে কীভাবে তিনি জমিনকে জীবিত করেন মৃত্যুর পরে ইন্নাদ আলী কালামহিল মাউতা ওয়ালা কুলিশিন কাদির এভাবে তিনি মৃতকে জীবিত করে থাকেন এবং তিনি সব কিছু করতে সক্ষম আল্লাহ তারা দেখিয়ে দিয়েছেন যে কীভাবে মৃতকে জীবিত করে থাকেন কিভাবে জীবিত করে থাকেন একটা জমিন একেবারে শুষ্ক ভূমি থাকে তারপর সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টি আসে বৃষ্টি আসার পরে সেটা আবার জাগ্রত হয়ে ওঠে এবং সেটাতে গাছপালা বিভিন্ন জিনিস রবি শস্য সবকিছু হতে থাকে সেটা প্রমাণ করে যে এভাবে আল্লাহ তালা মৃতকে জীবিত করেন যেমন এভাবে তিনি বৃষ্টির কথাও বলেছেন বৃষ্টি দিয়ে সেটাকে আবার সিক্ত করে থাকেন ঠিক মানুষ মরা মানুষকে আল্লাহ তালা সেই সব কিছু ধ্বংস হওয়ার পরে আবার বৃষ্টির মাধ্যমে আবার তাদের সেটাকে জীবিত করে তুলবেন বলে আল্লাহ রসুল্লাহ হাদিসে এসেছে কোরআন করিম আল্লাহ তালা এই জন্য বলছেন আর ও সাহাবান আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি পাঠান বাতাসকে পাতুসির ও সাহাবান সে বাতাস হাঁকিয়ে নিয়ে যায় কিছু মেঘমালাকে ফাসোক না হইলা বেলাদি মাইয়েত তারপর আমরা সেটা দিয়ে সিক্ত করি মৃত মৃত মৃত মৃতভূমির দিকে সেটাকে নিয়ে যাই ফা আহিয়াই না বিহিল আলাদা বাদা মাউতিহা মৃত্যুর পরে জমিনকে আবার জীবিত করে এর মাধ্যমে কাদা লিকান নুসুর এভাবে তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটানো হবে প্রমাণ দেখাইলেন যে যেভাবে মৃত জমিনকে পুনরুত্থান করে থাকি তোমরাও জমিনের একটি অংশ ছিলে তোমাদেরকে আবার সেভাবে আমি আবার জীবিত করবো আমার সামনে তোমাদেরকে উপস্থিত করব। কোরআন কারিম অন্যত্র আল্লাহ তালা বলেছেন অমিন আয়াতিহি আন্নাকা তারাল আর্দা খসা আল্লাহ নির্দেশনের মধ্যে একটি বড় নির্দেশন হচ্ছে যে তুমি দেখতে পাও জমিনকে সেটা একেবারে ভঙ্গুর হয়ে আছে ফাইজা আনজাল না আলী হালমা আহতাজাত ও রাবাত যখন এর উপর আমরা বৃষ্টি নাজিল করি বৃষ্টি অবতরণ করি ইহতাজাত কেঁপে ওঠে সেটা এবং সেটার মধ্যে জীবন জীবন প্রবাহ সৃষ্টি হয় ইন্নাল্লাদি আহিয়া মহিল মাউতা ইন্না ওয়াহলা কুলিশেন কাদির নিশ্চয়ই যিনি এই মৃতভূমিকে জীবিত করেছেন তিনি মৃতকে জীবিত করতে সক্ষম এবং তিনি করবেন ইন্নাহু আলা কুল্লু শাইন কাদির তিনি সব কিছু করতে সক্ষম তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম সুতরাং তিনি মৃতকে জীবিত করবেন অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন ওল্লাদি ওল্লাদি ইনাজামিনাজুন আর ওই সত্তা যিনি আসমান থেকে নাজিল করেন পানি পরিমিত আকারে এভাবে আমি মৃত ভূমিকে পুনর্জীবন দান করি কেদা আলীকে তোখরাজুন এভাবে তোমাদেরকে জমিন থেকে বের করে আমার সামনে তোমাদেরকে পেশ করা হবে এইখানে আল্লাহ তারা পেশ করেন জমিনের জমিন দিয়ে দেখিয়ে দিয়েছেন জমিন যেভাবে জীবিত করা হয় তোমাদেরকে সেভাবে জীবিত করা হবে এটা আরও বড় প্রমাণ এই জন্য যে মানুষ মানুষ জমিন থেকে মানুষের উৎপত্তি না আমরা প্রত্যেকেই জমিন জমি মাটি থেকে আমাদের মাটি থেকে আমরা এসেছি এবং মাটির মধ্যে আবার ফিরে যাব মিনহা খালাক ওয়াফিহা নঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতন ওখরা এই জন্য যদি জমিনের মধ্যে যেভাবে দুনিয়াতেই আলা দেখিয়ে দিচ্ছেন যে বৃষ্টি আসার পরে জমিন আবার সতেজ হয়ে ওঠে এবং তা থেকে ফল ফলাদি গাছ গাছালি আবার জীবিত হয় সেভাবে তোমরাও আবার জমিনের জমিন থেকে পুনরুত্থিত হবে আল্লাহ সামনে নিতে হবে দর্শকবৃন্দ সপ্তম যে যে ধরনের দলিল আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার বুকে মানুষকে মৃত্যু মৃত্যু দিয়েছেন কি এক ধরনের মৃত্যু দিয়েছেন কি ধরনের মৃত্যু সেটা সেটা হচ্ছে ঘুম এই ঘুমের পর আল্লাহ তালা মানুষকে জীবিত করে থাকেন কোরআনে করিম আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন যে তোমাদেরকে আল্লাহ তফল আনফুসাহিনা মাউতিহা ওল্লতি ইলাম তামুৎফি মানামিহা ফাইম সিকুল্লতি কদা আলী আল মাউত উখরা ইলা আজল মুসাম্মা যে মৃতকে একটা মানুষ মরে যায় ঘুমন্ত মানুষ তো মরার মতোই এবং অনেক সময় ঘুমন্ত মানুষ বহুদিন কাটিয়ে দেয় ঘুমের ভিতরে সে কিছুই বলতে পারে না ঘুমের সময় যেভাবে আল্লাহ তালা জীবন নিয়ে নেন আবার জীবন ফেরত দেন যখন জীবিত হয় সেভাবে আল্লাহ তালা আবার মানুষকে মৃত মানুষকে জীবিত করবেন এটা আল্লাহ তালা ঘুম দিয়ে আমাদেরকে একটি বড় ধরনের প্রমাণ দেখিয়ে দিয়েছেন এই জন্য হাদিস আন্নাউমু আখুল মৌত ঘুম হচ্ছে মৃত্যুর ভাই এবং এই জন্য অন্য হাদিসে এসেছে যে মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার শরীরের ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার অর্থই হচ্ছে এটা যে তার এক ধরনের মৃত্যু হয়ে যায় এই জন্য এই মৃত্যুর পরে সে আবার জীবিত হওয়া এটা প্রমাণ করে যেভাবে মৃত্যুর পরে আবার জীবিত হতে হতে পারি সেভাবে আমরা হই সেমনিভাবে আল্লাহ তালা আবার আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করবেন এবং আখরাতে আমাদেরকে আল্লাহর সামনে নিয়ে যাবেন এবং সেখানে আমাদেরকে হিসাব হিসাবদিহি করতে হবে আমাদের কর্মকাণ্ডের রসুল্লাহ সাল্লাহামের জন্য মৃত্যুর মৃত্যু ঘুমের সময় দোয়া মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ আমি আমি তোমার নামে জীবিত হই এবং যে আমরা যেন দোয়া করি এটা যে আল্লাহ তোমার নামে জীবিত মারা যাবো তোমার নামে আবার জীবিত হব আরও দোয়া করতে বলেছেন যে আল্লাহ তুমি আমি এই মারা যাচ্ছি এই অবস্থায় মারা যাচ্ছি তুমি আবার জীবিত করলে তুমি সেটাকে হেফাজত করো আর যদি তুমি আমাকে যদি মৃতদের মধ্যে গণ্য করো সেটাকে তুমি আমার ন্যাক বান্ধাদের সাথে আমাকে রাখো এভাবে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা শিক্ষা দিয়েছেন অর্থাৎ ঘুম যে একটি মৃত্যু এই মৃত্যুর পরে যেভাবে প্রতিদিন আমরা জীবিত হই প্রতিদিন প্রত্যেকটি মানুষে জীবিত হচ্ছে তেমনিভাবে আল্লাহ তালা মৃত্যুর পরে মানুষকে জীবিত করতে সক্ষম সপ্ত অষ্টম যে দলিলটি আমরা পেশ করতে পারি সেটা হচ্ছে যে মানুষ দেখতে পাচ্ছে যে আল্লাহ তালা সবুজ গাছ থেকেও কখনো কখনো আগুন আগুনের ব্যবস্থা করে থাকেন বিপরীতমুখী সাধারণত সবুজ গাছে আগুন হওয়ার কথা না অথচ সবুজ গাছে মাঝে মধ্যে ঘর্ষণ লেগে পুরো বনভূমি উজাড় হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এটা প্রমাণ করে যে জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিত করতে আল্লাহ তালা সক্ষম দশম যে প্রমাণটি আমরা প্রমাণ পেশ করবো সেটা হচ্ছে আল্লাহ তালা হ্যাকমত হচ্ছে যে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে মানুষের মধ্যে যে অবস্থা বিরাজ করছে কেউ ইমানদার কেউ কাফের কেউ ভালো কেউ মন্দ কেউ জালেম কেউ মাজলুম কেউ এক একজন প্রয়োজন এক এক রকমের যদি দুনিয়ার বুকে তাদের এই অবস্থাকে এইভাবে ছেড়ে দেয়া হয় এটা আল্লাহ তালার হ্যাকমত বিরোধী জন্য তিনি দুনিয়ার বুকে কে কি করেছে এর জন্য একটা হিসাবের দিন নির্ধারণ করেছেন এবং সেটার প্রতিফল তিনি সেখানে দিবেন যার কারণে মানুষ যেন দুনিয়ার বুকে সঠিকভাবে চলে এবং তারা যেন আখেরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে এবং সবসময় আল্লাহ তালার নির্দেশনা মেনে চলে এই জন্য অবশ্যই পুনরুত্থান দিবস থাকা আবশ্যক এই দশম প্রমাণটি আমরা কিছু ব্যাখ্যা করে বলবো কোরআন করিম আল্লাহ তালা দেখেন বলছেন যে ন্যাক্কার এবং বদকারকে আল্লাহ তালা একরকম করবেন না আল্লাহ তালা বলেছেন যে ইমানদার এবং কাফেরকে একরকম করবেন না মুসলিম এবং ফাজেরকে একরকম করবেন না আল্লাহ তালা বলেছেন আফানাস আলুল মুসলিমিন একাল মুজরিমিন আমরা কি করব মুসলিমদেরকে পাপিষ্ঠদের মতো মালাকুম লাকুম কাইফা তাহকুম তোমাদের কি হলো কিভাবে তোমরা এই ফয়সালা দিচ্ছ অর্থাৎ এই একরকম হতে পারে না যারা দুনিয়ার বুকে মুসলিম ছিল আল্লাহ নির্দেশ আল্লাহর কথা মেনে চলেছে আর যারা মানেনি সব একরকম হলে তাহলে আল্লাহ তালার হ্যাকমতের হ্যাকমতে হ্যাকমতের দাবি হ্যাকমতের দাবি পূরণ হয় না সেটা হচ্ছে যে আল্লাহ তারা কেউ করেছেন পরীক্ষা করার জন্য পরীক্ষাগার আল্লাহ তারা বলেছেন যে আল্লাদি খালাক আল মাউতা আল হায়াত আলিয়াবলু আকুম আইয়ুকুম আহসানু আমেলা দুনিয়াটা তিনি করেছেন জীবন এবং মৃত্যু যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে উত্তম কাজ যে কারি এবং খারাপ কাজ যে করছে এই দুজন যদি একই একই রকম তার সাথে একই রকম একই রকম মামলা হয় তার সাথে একই রকম ব্যবহার হয় তাহলে আল্লাহ তালার হ্যাকমত বিরোধী হয় এই জন্য আল্লাহ তালা বলছেন আফানা জাল মুসলিমিন একাল মুজরিমিন আমি কি মুসলিমদেরকে ফাবিষ্ট কাফেরদের মতো একরকম করব। মা আলাকুম কেইফা তাহকুমুন তোমাদের কি হলো তোমরা কিভাবে এরকম ফয়সলা দিচ্ছ আমলাকুম কিতাবুন ফি হেতাদুরুসুন তোমাদের কি এমন কোনো কিতাবে এমন কথা এই কথাগুলি এসেছে যা তোমরা পড়ে বলছ ইন্নালাকুম ফি হেলামা তাখাইয়ারুন যে যেখান থেকে তোমরা পছন্দ করে কথাগুলি বলছ কখনো সেটা নয় বরং আল্লাহ তালা অবশ্যই ইমানদারদের দেরকে তিনি পুরস্কৃত করবেন আর কাফেরদেরকে তিরস্কৃত করবেন তাদেরকে শাস্তি দিবেন এটাই হচ্ছে আল্লাহ তালার রীতি এবং সেটার জন্য তিনি আখেরাত রেখেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে এই জন্য বিভিন্ন জায়গাতে কাফেরদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমি যে ইমানের কথা বলছি ইমান আনতে হবে এবং এটা না আনলে তোমাদের কিছু হবে না তোমরা যা মনে করছো যে ইমান না আনলে কিছু হবে না এটা আল্লাহর হেকমত বিরোধী আল্লাহ তালা যেন বলছেন যে ওমা খালাকনা সামা আওয়াল আরদাইন হুমা বাতিলা আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করিনি বাতিল অসার সৃষ্টি করিনি দালি কাজানুল্লাদিন কাফারু এটা তো কাফেরদের অনুমান কাফেরদের ধারণা ফাওয়াইলুল্লিল্লাদিন কাফারু মিনান্নার যে সমস্ত কাফেররা এই এই সমস্ত এই ধরনের ধারণা পোষণ করে তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম তারা জাহান নামে চলে যাবে কারণ তারা মনে করছে যে ইমানদার কাফের সাথে আল্লাহ তালা একরকম ব্যবহার করবেন এই জন্য আল্লাহ তালা বলছেন আমরা জালুল্দিন আমানু আমিলুসালিহাত কাল মুফসিদ্দিন আফিল আমরা জাল মুতাকিন কাল ফুজ্জার যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে কি সেরকম করব যারা দুনিয়ার বুকে ফাসাদ এবং ফেতনা ফাসাদ করে বেরিয়েছে কখনো নয় আমরা জালুল মুত্তাকি নাকাল ফুজ্জা নাকি তোমরা মনে করছো যে মুত্তাকিদেরকে আমি তাদের সাথে আমি ব্যবহার করবো ফাজের ফাসেকদের তাহলে বোঝা গেল আল্লাহ তালা তাদেরকে ফাসেক ফাজেরকে কখনো ইমানদারদের মতো একরকম হতে দিবেন না সেই জন্য এই আল্লাহ তালা সৃষ্টির দাবি আল্লাহ তালা দুনিয়ার সৃষ্টি দুনিয়াতে মানুষ সৃষ্টির দাবি এবং দুনিয়াতে যে সমস্ত জুলুম হচ্ছে একে অপর উপরে জুলুম করছে একে অপর হক নিয়ে যাচ্ছে একে অপরকে ঘায়ল করার চেষ্টা করছে এবং কাফেররা ইমানদারদের উপর জুলুম করছে এবং ইমানদাররা কষ্ট পাচ্ছে আল্লাহর বান্দারা তা আল্লাহর দিকে তাকিয়ে সে কষ্ট সহ্য করে যাচ্ছে এগুলির একটা প্রতিকার তো হওয়া উচিত সেই প্রতিকার জন্য আল্লাহ তালা আখরাত রেখেছেন সুতরাং আখরাত অবসম্ভাবী আখরাত উপরে ইমান আনতে হবে এটাই বিশুদ্ধ কথা এখানে আরেক কিছু দলিল আমরা দিতে পারি এগারোতম দল সেটা হচ্ছে এই কাফের এই যে কাফের এবং ইমানদার একরকম নয় এবং ইমানদার এবং কাফেরের বিষয়ে আল্লাহ তালার হুকুম ভিন্ন হবে এবং আখেরাত হবে আখেরাতে আল্লাহ তালা বেশ হিসাব নিকাশ নিবেন এই বিষয়টি কিন্তু শুধু যে মুসলিমদের কিতাবে এসেছে তা নয় এটা পূর্ববর্তী কিতাবে আসছে সমস্ত পূর্ববর্তী কিতাবে যেগুলো আল্লাহ তালা দুনিয়াতে নাজিল করেছেন এবং যেগুলি প্রমাণিত সত্য হিসাবে এসেছে যে এগুলি আল্লাহর কাছ থেকে এসে যেমন তওরাত জাবুর ইঞ্জিল এগুলির কথা আমরা বলছি এবং সরফ ইব্রাহিম ও মুসা যদি পাওয়া যায় সেগুলোতে অবশ্যই থাকতে হবে আখেরাতের কথা কারণ তিন জিনিস না থাকলে সেটা কখনো আল্লাহর কিতাবে পরিণত হয় না একটি হচ্ছে অবশ্যই তাহিদের কথা থাকবে না এবং সেখানে সালাতের কথা থাকবে শরীয়ত সালাতের কিছু কথা থাকবে আর তিন নম্বর হচ্ছে সেখানে আখেরাতের কথা থাকবে না হলে কোনো কিতাবেই কোনো গ্রন্থই আল্লাহর কিতাব আল্লাহর গ্রন্থ বলে বিবেচিত হবে না কারণ এটাই তিনটি জিনিস দিয়ে আল্লাহ তালা দুনিয়ার প্রত্যেকটি কিতাবকে নাজিল করেছেন এই জন্য সমস্ত কিতাবের আয়কার সমস্ত কিতাবের মধ্যে এই আখরাতের ঘটনা আখরাতে হবে আখরাতে আল্লাহ তালা কি শাস্তি দিবেন কাকে কি শান্তি দিবেন কাকে সেটা উল্লেখ আছে কোরআন কারিমে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা যে জাহান নামে যাওয়ার পরে কাফেররা কাফের কাফেররা বলতে থাকবে কাফেরদেরকে আল্লাহ তালা বলবেন যে কেন তোমার জাহান নামে গেছ এই বিষয়টি তাদের মুখ থেকে বের করবে যে তারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে চলেনি রসুলের কথা শুনেনি এই জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে তাহলে বোঝার পূর্ববর্তী রসুলদের কাছেও এই আখেরাতের কথাটি এসেছে কোরআন কারিমা আল্লাহ তালা বলছেন যে তাদেরকে আগেকার লোকদেরকে আগেকার যারা কাফের ছিল তাদেরকে জাহান্নাম আখেরাতের ভয় দেখানো হয়েছিল জাহান্নামের ভয় দেখানো হয়েছিল কিন্তু তারা সেটা কর্ণ সেটায় কর্ণপাত করেনি আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিয়া ফাউজুন সা আলহম খাজানা তুহা আলমিয়া তিকুম নাদির যখনই তাদের কাছে কোনো একটি গোষ্ঠীকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে তখন সেখানকার যারা খাজানা যেখানকার যারা পাহারা তারা বলছে আলাম ইয়াতিকুম নাদির তোমাদের কাছে কি কোনো তোমাদের কাছে কোনো বীতি প্রদর্শনকারী নবী আসলগুন আসেননি কলু বালা তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছে কাজা আনা নাদির আমাদের কাছে নাজির এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফাকদ্দাব না আমরা মিথ্যারোপ করেছি ওয়াকুল না আমরা বলেছি মা নাজ্জাল্লাহ মিন আল্লাহ কিছুই নাজির করেননি না তুমিল্লাফি আলিন কবির যে তোমরা তো বড় ধরনের পদভ্রষ্টতায় লিপ্ত আছে অর্থাৎ তারা নবী রাসুলদেরকে উল্টা দোষারোপ করেছে তারা পদভ্রষ্ট পদ নিজেরা পদভ্রষ্ট হয়ে অন্যদেরকে পদভ্রষ্ট বলছে আবার তারা বলতো অকালু এবং তারা বলেছে লাউকুন্না নাসমারু আও না কুলু মা কুন্নাফিয়া সাবি সাইদ যদি আমরা বুঝতাম এবং আমরা যদি শুনতাম নবী রসুলদের কথা বুঝতাম এবং কোরআন বা আগের কিতাবগুলো অর্থ বুঝতাম মানতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না কোরআন করিম আল্লাহ তালা আয়াতে উল্লেখ করেছেন ওসিক আল্লাদিন কাফার উল্লাহ জাহান্নামা জুমারা আর যারা কাফের তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে ইদা উহা উহা যখন সেখানে যাবে জাহান্নামের সামনে তখন তার দরজা খুলে দেওয়া হবে ওকালম খাজানা তুহা সেখানকার পাহারাদাররা তাদেরকে বলবে আলমিয়াতিকুম ইয়াতিকুম রসুলুম মিকুম ইয়াতুন আলাইকুম আয়াত রব্বিকুম ওয়ুন্দুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রাসূলরা আসেননি যারা তোমাদের রবের সময় তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং তোমাদেরকে এই দিনের ভয় দেখাবেন অর্থাৎ আখেরাতের ভয় দেখাবেন বোঝা যাচ্ছে আখেরাতের ভয় পূর্ববর্তী নবীরাও তাদের উম্মদেরকে দেখিয়েছেন এবং তাদেরকে আখেরাত হবে সেটা জানিয়েছেন কলু বালা তারা তখন স্বীকার করবে যে অবশ্যই হ্যাঁ আমাদের নবীগণ আমাদেরকে সেটা বলিয়েছে বলেছেন ওলা কিন হাক্কাত কালিমাতুল আজাব আল কাফিন কিন্তু তারা সেটা মানেনি জন্য কাফের জন্য আল্লাহ তালার শাস্তি অবধারিত হয়ে গেছে তার বোঝা গেল যে প্রত্যেক কাফেরদের কাছে আল্লাহ তালা কাফেরদের প্রত্যেক জাতির কাছে যাদের কাছে নবীর যাদের কাছে নবীর আসুল পাঠানো হয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহ তালা তার নবীর মাধ্যমে এই দিনের আখেরাতের ভয় দেখিয়েছেন এবং আখেরাতের বিষয়টি তাদের কাছে গ্রথিত ছিল যে একদিন তাদেরকে এর হিসাব দিতে হবে কোরআনে কেরিমে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে যুগে যুগে যখনই নবী যখনই কোনো জাতিকে আমরা ধ্বংস করেছি তখনই তাদের কাছে নবী রাসুল পাঠিয়ে আখরাতের কথা স্মরণ করে দিয়েছি আল্লাহ তালা বলছেন ওমা কুন্না মহাদ্দিবিন হাত্তানা বাড়াতে রাসুলা আমি কখনও শাস্তি দিই না যতক্ষণ না রাসুল প্রেরণ করি সেই জন্য আল্লাহ তালা তাদেরকে নবী রাসুল পাঠিয়ে তাদেরকে আখরাতের কথা স্মরণ করে তাহিদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন অনুরূপভাবে আদম আলাহ সালাতামকে যখন দুনিয়াতে তিনি আল্লাহ তালা দুনিয়াতে নামিয়ে দেন তখন সেখানে আল্লাহ তালা বলেছেন আদম আলাহ সাল্লাতামকে এহবেতু মিনহা এহবেতু বাহাদুকুমলে বাহাদিন আদুন নেমে যাও দুনিয়ার বুকে তোমরা একে অপরের শত্রুতে পরিণত হবে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার ওয়ামা তাহিন সেদিন তোমরা দুনিয়ার বুকে মুস্তাকারণ সেদিন তোমরা দুনিয়ার বুকে কিছুদিন সেখানে দুনিয়ার বুকে কিছুদিন অবস্থান করবে এবং কিছু সময় সেখানে তোমরা উপভোগ করতে পারবে কলা ফিহা তাহিয়ন ওয়াফিহা তামুতুন ওয়ামিনহা তুখরাজুন আল্লাহ আরও বললেন যে এর মধ্যে তোমরা জীবিত থাকবে এর মধ্যে তোমরা মারা যাবে এর মধ্যেই তোমাদেরকে পুনরায় বের করে আনা হবে অর্থাৎ আল্লাহ তালা যখন আদম আলাহিসাল্লামকে দুনিয়ার বুকে দিচ্ছেন তখনও আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তোমরা দুনিয়ার বুকে তোমাদের সর্বশেষ ঠিকানা হবে না বরং তোমাদের সর্বশেষ ঠিকানা হবে দুনিয়া থেকে আখেরাতে তোমাদেরকে আসতে হবে এই জান্নাত অথবা জাহান্নাম তোমাদের স্থান হবে সেটাও তিনি জানিয়ে দিলেন তাহলে বোঝা গেল পূর্বতী নবীরাও এই তাদের উম্মদদেরকে এই আখেরাতের ভয় দেখিয়েছেন আখেরাত হবে সেটা জানিয়েছেন আখেরাতের উপর ইমান আনতে হবে সেটা তাদের তাদের থেকে তারা আদায় করে নিয়েছেন আমরা ইনশাল্লাহ বিষয়ে পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু